আলোচনা হবে ইনশাআল্লাহ এর আগে সংক্ষিপ্ত দুটা মশালা আগেও বলা হয়েছে এখন রজব মাস শেষের দিকে আজকে তেইশ তারিখ তার মানে এই চান্দের আর এক সপ্তাহ আছে এরপরে শাহবান শাহবান চান্দের মাঝামাঝি লাইলাতুল বারাআত আর শাহবান চান্দের শেষে রমজান টু এই রজব এবং শাহবানে আমাদের প্রিয় নবী হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ যে দোহা বেশি বেশি পড়তেন তা আগেও শেখানো হয়েছে এটা আমাদের আমলে থাকা জরুরি اللهم بارك لنا اللهم بارك لنا في رجب وشعبان في رجب وشعبان وبلغنا رمضان وبلغنا رمضان এই দোয়াটা পাঁচ অর্থে আমরা পড়তে থাকি এর মাঝেও যদি মনে পড়ে তো পড়া যায় হে আল্লাহ রজব এবং সাবান মাসে বরকত দান করে এই বরকতের মধ্যে আছে আমাকে রমজান শরীফের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে বর্ষতের মধ্যে মেইন জিনিস যেটা রমজানের প্রস্তুতি লাইলতুল বারাতের সময় রোজা রাখতে হয় এছাড়া রমজানের রোজাকে তাজা করা হয় ওই মস্তকে আবার তাজা করা হয় লাইলাতুল বারাতে রাত্রে কিছু ইবাদত বন্দী করতে হয় এর দ্বারা রমজান যে তারাবি করা হবে ওইটাকে আবার তাজা করা হয় শুধু তাজা করলে হবে না মূল জিনিস হল গুণাহমুক্ত অবস্থায় রমজানকে ইস্তেকবাল করা রমজানকে গ্রহণ করা এমন অবস্থায় যে আমি জানা মতে কোনো গুণার মধ্যে নেই এটা হলো রমজানের প্রস্তুতি এমন অবস্থায় রমজানকে রিসিপশন করতে হবে গ্রহণ করতে হবে যে আমার জানা মতে আমি কোন গোনাহার ভিতরে লিপ্ত নেই এই অবস্থায় যে রমজান শুরু করে সে এক রমজান দ্বারা আল্লাহর অলি হয়ে গেছে আল্লাহ অনেক নৈকট্য লাভ করে জান্নাত অজেব করে নেয় কিন্তু এগারো মাস গুণা করতে থাকলাম রমজান সেই গুনার মধ্যে পার করলাম তো তার জন্য রমজানের বিশেষ কোন ফজিলাত হাসিল হয় না বরং বড় ভয় আছে রমজানের বদোয়া সে পায় নবী আলাইসালামের বদোয়া সে পায় আল্লাহ রসুল বলেন যেহেতু রমজান পাইল আর জান্নাতের ফয়সলা করাইতে পারল না সে ধ্বংস হয়ে যায় আল্লাহ রসুল তার জন্য এই বদোয়া দিয়ে আমরা যেন রমজানকে গুণামুক্ত অবস্থায় শুরু করতে পারি এবং আল্লাহ যখন সারা বছর আমাকে হায়াতে রাখছিলেন সে আনে ওয়ালা রমজানও যাতে আমরা পাই তার জন্য এই দোয়াটা আল্লাহ রসুল করতেন اللهم بارك لنا اللهم بارك لنا في رجب وشعبان في رجب وشعبان وبلغنا وبارك لنا رمضان এটা আমরা সবাই মুখস্থ করে দেব ঘরের মধ্যে যারা আছে আমাদের বিবি বাচ্চা অনেকের মাতা পিতা আছে ভাই বোন আছে তাদেরকেও এই দোয়াটা শিখায় এই হলো একটা কথা দ্বিতীয় কথা হলো এই মূল বয়নে যাওয়ার আগে আলোচনা করতে এই রজব মাসে আমাদের দেশে আল্লাহর এক বহুত বড় অলি খাজা মহিনুদ্দিন সৃষ্টি আজমেরি রহমতুল্লাহ আলাই বহুত বড় অলি ছিল যাকে দিয়ে আল্লাহ তালা লক্ষ লক্ষ কাফেরকে মুসলমান বানাইছিল দিল্লি থেকে যখন আজমির দেখেছিলেন তো ওনাকে দেখে দীর্ঘ রাস্তা ইতিহাসের বইতে লেখে নব্বই লক্ষ হিন্দু মুসলমান হয়ে যদি ধরে যে নব্বই হাজার তাও কম কিসে ইতিহাসে তো নব্বই লাখ লিখে হাজারও যদি ধরি তাও কম এত বড় বুঝুন আজকে তার কবরকে নিয়ে অনেক শরিয়ার বিরোধী কাজ করা হয়েছে সেরে কি কাজ হয়েছে ওখানে তারা খাদে পাচ্ছে এগুলো কোনোটার ইমান আছে কিনা সন্দেহ ওনার মাজারে তারা খেদমত করার জন্য দায়িত্ব দিচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে তারা খেদমতের পারমিশন দিচ্ছে আল্লাহর অলি খেদমত করতে উনি মারা গেছেন ওনার খেদমতের কি দরকার পড়ছে আবার সেই খেদমতের পারমিশন দিচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট তার কাছে পারমিশন দিচ্ছে আজিব তামাশ এগুলো কোনোটার ইমান আছে কিনা আল্লাহ জানে আজকে যাবে তারও বেইমান বানাইবে তারা ওখানে চিন্তা করার জন্য খুব উৎসাহিত করে জবরদস্তি করে বাবার মাজারের চিন্তা করে বাবার কাছে এই জিনিসটা তো চিন্তা করার সেরে আর কোন মানুষের কাছে মাজারের কাছে চাওয়া চাওয়া গেল দোয়া দোয়া তো আফজালুল ইবাদত বলা হয়েছে কোথাও ইবাদতের মগজ বলা হয়েছে দোয়া করা আল্লাহর কাছে বিনয় প্রকাশ করা এটা দোয়ার মগজ আর দোয়াও বক্ষল ইবাদত দোয়া ইবাদতের মগজ এটা আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা যায় না এই ভণ্ড খাদেমরা এই করে মানুষের ইমান নষ্ট করবে হ্যাঁ। এখন উনি কাউকে বলে যায় নাই যে তোমরা আমার কবর ভিতরে ওরস করো ওরস তো আল্লাহ রসুল মানা করে গেছে তোমার সবাই কোন অরস কথা বাৎসরিক মেলাকে অরস বলা হয় আল্লাহ রসুল নিজে মানা করে গেছে এখন এসব ভন্ডরা ওখানে অরস করতেছে আবার আমাদের দেশে কিছু লোক ওনার নাম দিয়ে বিভিন্ন জায়গায় ডেক বসায় জনগণ থেকে ব্যবসায়ীদের থেকে চান্দা কালেকশন করছে করে কিছু খিচুড়ি পাকায় পাকায় নিজেরা খায় খাবারে খেলায় তামার না যায় কাজ এর তামারও ভয় পাবে বরসও না যায় এভাবে চান্দা নেওয়াও না যায় খিচুড়ি পাকানো না যায় এর তামারও না যায় খাওয়াও যায় এরপর আবার কি করে কিছু খরচ করে বাকিগুলো তাদের পুঞ্জি থেকে গেছে বিনা পুঞ্জির ব্যবস্থা এই দেখ বসায় লাল ফালু দিয়ে কিছু লোক বিনা পুঞ্জির ব্যবস্থা করছে আর মুসলমানদের তো এলেম কালাম কিছু নেই এরা যায় ওখানে টাকা নষ্ট করতে টাকা নষ্ট করা না যায় একটা টাকা অনর্থক ব্যয় করা হারাম প্রত্যেকটা টাকা সম্পর্কে কৈফিয়ত যাবেন আল্লাহ তালা কিভাবে আয় করেছিলেন আল্লাহ আল্লাহ হারাম পাবে কিভাবে ব্যয় করেছিলেন প্রত্যেকটা টাকার আয়ের হিসাব দিতে হবে প্রত্যেকটা টাকার ব্যয়ের হিসাব দিতে হবে যেখানে অবশ্যই দিলেন যেটা আপনি পেশাদার ভিক্ষুককে দিলেন পেশাদার ভিক্ষুক তারা নাজায়জ পেশাকে জিয়ায় রাখার জন্য সহযোগিতা করলেন এটা হারাম কাজ বলে ইসলামে এই পেশাদার ভিক্ষুকের কোন অবকাশ নেই প্রত্যেক ধনীকে আল্লাহ তালা দায়িত্ব দিচ্ছেন তোমার এলাকায় কারা গরিব আছে তুমি তাদের খবর রাখো তাদের খেদমত করো তোমাকে ধন দেওয়া হয়েছে মসজিদ মাসা করার জন্য হজ উমরা করার জন্য দিনের দাওয়াত নিয়ে দেশ বিদেশে যাওয়ার জন্য আর তোমার মহল্লা যারা গরিব লোকজন আছে আত্মীয় স্বজন আছে তাদের খেদমত করার জন্য তাদের খবর নয় তার আসার দায়িত্ব না তোমার দাওয়াত দায়িত্ব গরিবকে আসতে বলে নাই ধনীকে যাইতে বল তো প্রত্যেক ধনী তার মহল্লার গরিবদেরকে খুঁজে খুঁজে খেদমত করবে তোমার কি সমস্যা তোমার মেয়ের বিয়ে হবে ন টাকা তোমার স্ত্রীর চিকিৎসা হয়েছে না ন টাকা তোমার কোনো আয়ের ব্যবস্থা নেই চলো একটা রিক্সা কিনতে কত লাগবে তোমাকে রিক্সা কেনার টাকা দিয়ে দেওয়া হলো ধনীদের দেয় ধনীদেরকে আল্লাহ তালা কৈফিয়ত যাবে তোমার মহল্লার গরিবদের কতটুকু খবর নিয়েছিল এই হলো ইসলামের নিয়ম তো প্রত্যেকটা গরিব কোনো না কোনো মহল্লায় থাকে মহল্লার বাইরে কোনো গরিব তার করা থাকে না বা সাগরের মাঝখানে থাকে না কোনো মহল্লা থাকে ওই মহল্লার ধনীদেরকে তাকে খবর নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে সে মনে মনে দাঁড়িয়ে থাকবে আর প্রত্যেক দিন ভিক্ষা করবে শরীরের অবকাশ নেই ভিক্ষা তখন যায় শরীরে যখন একটা লোকের কাছে দুই বেলা খানা না থাকে সকাল বিকালে দুই বেলা খানার ব্যবস্থা একজনের কাছে নেই তখন তার জন্য ভিক্ষা করা যায় আমাদের দেশের যে গরিব বিক্ষোভ কানা খোয়া এদের তো অধিকাংশই ব্যাংক ব্যালেন্স আছে এক বেলা কেন এক বছরের খোরা কেন দুই বেলার খানা যার কাছে আছে তার জন্য ভিক্ষা করা হারাম দুই বেলার খানাও নেই আবার কোন গরিব ধনী তাকে খবর দিল না তখন তার জন্য ভিক্ষা যায় হয় কতটুকু চলার মতো ব্যবস্থা হয়ে গেছে ভিক্ষা বন্ধ করে দিতে হবে চলার মতো ব্যবস্থা হয়ে গেছে বা কয়েকজন মিলে তাকে একটা রিক্সা কিনে দিতে হবে রিক্সা চালাও খাও ঠেলা গাড়ি কিনে দিত ঠেলা গাড়িতে মাল বহন করো খাও তখন তার জন্য আর রিক্সা যাই থাকবে না কিন্তু এই লোকগুলো এই যে পেশা নামছে আর কোনদিন তারা শিখতেছে না এমন বন্ধা পেয়ে গেছে আর শিখতেছে একবার পত্রিকা দেখছিলাম এক সাংবাদিককে পাঠানো হয়েছিল তুমিও বিক্ষোভ থেকে ওদের রিপোর্ট কালেকশন করো কিন্তু সাদা তরিকা পাওয়া নিয়ে ওইখানে বাঁধতে হয় ওইটি দেখাইতে হয় যে এই পাওয়া অর্ধেক নেই নিয়ে এটা বাঁধাইতে হয় হ্যাঁ। তরিকা আছে সাংবাদিকেরও পাওয়া পাইছে বিরুদ্ধে পড়ে আছে অন্য বিকল্পের রিপোর্ট করার জন্য পরে তারা পাঠাইছে দেখলো যে কয়েক মাস হয়ে গেছে সে আর না পরে অনেক করে সে সাংবাদিকদের তোমার এই কাজ গেল তুলে রয়ে গেছে পরে অনেক পেরামিড জব দিল ভাই আমি তো রিপোর্ট কালেকশন করতে আসছিলাম আগে দেখে এখান পয়সা পাওয়া যায় আমার সাম্রাজ্যতার থেকে বেশি পয়সা আমি আর ফিরে যাইনি এখানে পয়সা বেশি আমি নিজে পত্রিকা একজন এটা কিন্তু মুসলমান যাদের এলের কালাম নেই তারা সবের কাজ মনে করে এদেরকে দিচ্ছে দিয়ে এই হারাম পেশাটাকে ধরে রাখবে কেউ যদি না দিল তাহলে এটা চালু থাকবে কেউ দিত পায় বলে তো লোক এখন তো এর পিছনে একটা কোম্পানি হয়ে গেছে বিদ্যুৎ কোম্পানি আছে তারা ওই গাড়ি কেউ পৌঁছায় দেয় আর বিকেলে উঠায় নিয়ে আপনি ওদেরকে একটা সামান্য বেতন দেন বাকিটা কোম্পানি নিয়ে